পালা রে তোরায় দেশ ছাড়ি বিহীন এই দেশটা গড়ি পালা রে তোরায় দেশ ছাড়ি বিহীন এই দেশটা গড়ি পালা রে তোরায় দেশ ছাড়ি বিহীন এই দেশটা গড়ি জলদি পালা জলদি পালা নাই গলাই রশি বেঁধে তাড়াবো তোদের ওই দেশের বাড়ি পালা পালা রে তোরাই দেশ ছাড়ি শোষণ বিহীন এই দেশটা গড়ি পালা রে তোরাই দেশ ছাড়ি শোষণ বিহীন এই দেশটা গড়ি তোদের ওই সীমাহীন অত্যাচারে মাজলুম মানবতা গুমরে মরে তোদের ওই সীমাহীন অত্যাচারে মাজলুম মানবতা গুমরে মরে তোদের ওই সীমাহীন অত্যাচারে মজলুম মানবতা গুমরে মরে খুদার যাত নাই কলি যা ফেটে যায় খুদার যাত নাই কলি যা ফেটে যাই খুদার যাত নাই কলি যা ফেটে যাই গরিবের অন্ন লুটে বানাই বুড়ি পালা পালা রে তোরা দেশ ছাড়ি বিহীন এই দেশটা গড়ি পালা রে তোরা দেশ ছাড়ি বিহীন এই দেশটা গড়ি জলদি পালা জলদি পালা নাই গলাই রশি বেঁধে তাড়াবো তোদের ওই দেশের বাড়ি পালা পালা রে তোরা এ দেশ ছাড়ি শোষণবিহীন এই দেশটা গড়ি পালা রে তোরা এ দেশ ছাড়ি শোষণবিহীন এই দেশটা গড়ি জনতার লাল তাজা রক্ত ঝরে লাশের নেশাতে ওরা অস্ত্র ধরে জনতার লাল তাজা রক্ত ঝরে লাশের নেশাতে ওরা অস্ত্র ধরে জনতার লাল তাজা রক্ত ঝরে লাশের নেশাতে ওরা অস্ত্র ধরে মারছে মানুষ ওরা লাখে লাখে মারছে মানুষ ওরা লাখে লাখে মারছে মানুষ ওরা ধরে না পুলিশ পেলে একটি বিড়ি পালা পালা রে তোরা দেশ ছাড়ি বিহীন এই দেশটা গড়ি পালা রে তোরা দেশ ছাড়ি বিহীন এই দেশটা গড়ি জলদি পালা জলদি পালা নাই গলায় রশি বেঁধে তারা তোদের ওই দেশের বাড়ি পালা হ্যাঁ পালা ঋতুরায় দেশ ছাড়ি শোষণবিহীন এই দেশটা গড়ি পালা ঋতুরায় দেশ ছাড়ি শোষণবিহীন এই দেশটা গড়ি কুন্ধর সোরের সেঞ্চুরিতে মিষ্টি বিলায় ওরা ভার্সিটিতে কুন্ধর সোরের সেঞ্চুরিতে মিষ্টি বিলায় ওরা ভার্সিটিতে কুন্ধর সোনের সেঞ্চুরিতে মিষ্টি বিলায় ওরা ভার্সিটিতে নেতা করে টেলিফোন ভয়ে কাপে প্রশাসন নেতা করে টেলিফোন ভয়ে কাপে প্রশাসন নেতা করে টেলিফোন ভয়ে কাপে প্রশাসন ধরলে চাকরি যাবে খাগড়া ছড়ি পালা পালা রে তোরা এ দেশ ছাড়ি শোষণবিহীন এই দেশটা গড়ি পালা রে তোরা দেশ ছাড়ি বিহীন এই দেশটা গড়ি জলদি পালা জলদি পালা নাই গলায় রশি বেঁধে তাড়াবো তোদের ওই দেশের বাড়ি পালা পালা রে তোরা এ দেশ ছাড়ি বিহীন এই দেশটা গড়ি পালা রে তোরা এ দেশ ছাড়ি বিহীন এই দেশটা গড়ি হতাশার ইতিহাস দুপাই দোলে আগামীর দিকে দু হাত বাড়িয়ে হতাশার ইতিহাস দুপাই দোলে আগামীর দিকে দু হাত বাড়িয়ে হতাশার ইতিহাস দুপাই দোলে আগামীর দিকে দু হাত বাড়িয়ে চলেছি অজানা পথের ঠিকানা চলেছি অজানা পথের ঠিকানা চলেছি অজানা পথের ঠিকানা ওদের ছিড়ব ধরে পেটের নারী পালা পালা রে তোরা এ দেশ ছাড়ি শোষণবিহীন এই দেশটা গড়ি পালা রে তোরা এ দেশ ছাড়ি শোষণবিহীন এই দেশটা গড়ি জলদি পালা জলদি পালা নাই গলায় রশি বেঁধে তাড়াবো তোদের ওই দেশের বাড়ি পালা পালা রে তোরা দেশ ছাড়ি শোষণবিহীন এই দেশটা গড়ি পালা রে তোরা দেশ ছাড়ি শোষণবিহীন এই দেশটা গড়ি পালা রে তোরা দেশ ছাড়ি শোষণবিহীন এই দেশটা গড়ি পালা রে তোরা দেশ ছাড়ি শোষণ বিহীন এই দেশটা গড়ি পালা রে তোরা দেশ ছাড়ি শোষণ বিহীন এই দেশটা গড়ি হেই হেই